আদেশে পিস টিভি বাংলায় السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنظر المرأة المرأة وفي رواية لا تبشر المرأة المرأة إلى آخر الحديث রাহ البخاري ومسلم সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহ্লাম আমরা হালাল হারাম বিধানে নারীদের ইসলামী পোশাকবিহীন বাইরে বের হওয়া নিষিদ্ধ এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করছি আশা যে আপনারা এ বিষয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনে এ অনুযায়ী আমল করার প্রাণপণে চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করুক জাহেলিয়াতের যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না জাহেলিয়াতের যুগে নারীরা কখনো মূল্যায়ন পায়নি আমরা এই বিষয়ে যদি জানতে চাই তাহলে আমরা কোরআন মাজিদ যদি পড়ে দেখি তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে নারীদের অবস্থা জানার জন্য সমন্বিত দর্শক মণ্ডলী তাদের মান মর্যাদা দিয়েছেন মান মর্যাদা দিয়ে আল্লাহ তালা বলেন অকারনাফি বইউতে কুন্না ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়া উল্লাহ হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলত সেভাবে তোমরা চলো না অত্র আয়াতে আল্লাহ তালা নারীদেরকে এক কঠোর বাণীতে বললেন যে তোমরা জাহেলিয়তের যুগে যেভাবে নারীরা চলতো সেভাবে চলো না এটা আল্লাহর আদেশ নারীরা বাড়ি থেকে বের হতে পারবে না এ কথা আল্লাহ বলেননি বরং আল্লাহ অন্যত্র বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং অন্যান্য মানুষের স্ত্রীদেরকে বলে দিন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা তাদের কাপড়কে মুখের উপরে ঝুলিয়ে নিয়ে একেবারে শরীর আবৃত করে নিয়ে বের হবে তারা তাদের আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে প্রয়োজনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে কিন্তু তাদের মান মর্যাদা যেভাবে রক্ষা হবে সেভাবে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন সমন্বিত দর্শক মন্ডলী রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে লাশরুল মার আত আলমার আতা একজন নারী একজন নারীকে স্পর্শ করতে পারে না তিনি এ কথা বলেছেন ওলা তঞ্জরুল মার আত আওরাত আলমার আতে একজন নারী একজন নারী ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না আবু হরাইরা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইনাল মার আতা তুকবিলফি সুরাতে শয়তান আর তুদবেরফি সুরাতে শয়তান নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় হাদিস বুখারি মুসলিমের সমন্বিত দর্শক মণ্ডলী আমরা যদি বলি যে আল্লাহ নবী নারীদের ব্যাপারে এখানে খুব কঠিন করে বললেন তাহলে আসলে ভুল হবে আল্লাহ রসুল নারীদের এত মর্যাদা দিয়েছেন তাদেরকে এত মূল্যায়ন করেছেন যে অন্য কোনো জাতি নারীদেরকে এভাবে মূল্যায়ন করেননি কাজেই আমরা এই কথা শুনে যদি মনে করি যে আমাদের কাছে খুব ভারী হলো তাহলে ভুল হবে কেননা নারী যে পুরুষের জন্য ক্ষতি করে নারী যে পুরুষের জন্য ক্ষতিকারক এটা তো আমরা খুব ভালোভাবে জানি এবং জাতি যে তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমরা খুব ভালোভাবে জানি এই জন্যই আল্লাহ রসুল কঠোরতা আরোপ করেছে অন্যথায় তিনি তাদেরকে খুব বেশি মূল্যায়ন করেছেন আবু হরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লোহা মাতা গোটা পৃথিবী হচ্ছে সম্পদ মাতাই দুনিয়া আল মারাতু সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী পর্দানাসীন সৎ স্ত্রী যার আচরণ ভালো যার চালচলন ভালো সে সবচেয়ে দামি সম্পদ বলুন তো আল্লাহর নবী কোনো পুরুষকে কি এভাবে সম্পদ বলে উল্লেখ করেছেন আল্লাহ নবী কি বলেছেন যে কোনো পুরুষ পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ আল্লাহ নবী তো তাদের ব্যাপারে এই কথা বলছেন আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল আলী হোসাল্লাম বলেছেন যে কহুল মারাতলে আরবাইন মানুষ বিবাহ করে চারটে জিনিস দেখে আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখতে বলছি মানুষ বিবাহ করেলে মালেহা স্ত্রীর সম্পদ দেখে অলে হাসাবেহা তার বংশ দেখে অলে জামালেহা তার সৌন্দরতা দেখে অলে দিনেহা তার ধার্মিকতা দেখে আল্লাহ নবী বলছেন যে ভরবে জাতির দিন তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও হাদিস বুখারি মুসলিমের আল্লাহর নবী ধার্মিক মেয়েকে প্রাধান্য দিচ্ছেন বিবাহ করার ব্যাপারে তিনি ধার্মিক মেয়ে পুরুষের জন্য কত বড় সম্পদ এ কথা বারবার উল্লেখ করছেন আব্দুল ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলছেন যে রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদের একটা সঞ্চিত সম্পদের কথা বলবো না যেটা মানুষ সঞ্চয় করে রাখে আমি কি তোমাদের একটা সঞ্চিত সম্পদের কথা বলবো না যেটা মানুষ সঞ্চয় করে রাখে তো সাহাবিগুন বললেন বলেন মানুষ কি সঞ্চয় করে রাখে যেটা মানুষের জন্য সঞ্চিত সম্পদ আল্লাহ রসুল বললেন যে দেখো আলমারা তুসলেহা ভালো স্ত্রী সৎ সতী সাধ্য স্ত্রী যা নাজারা ইলাইহা সারাধু যখন তার স্বামী তার দিকে লক্ষ্য করে তখন সে তাকে খুশি করতে পারে ইচ্ছায় অনিচ্ছায় যা আমার আহা আতাত যখন স্বামী তাকে আদেশ করে সে তখন আদেশ মান্য করে ইচ্ছায় অনিচ্ছায় মান্য করে যা গা বা আনহা হাফেজাত আর যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে রাখে নিজেকে হেফাজতে রাখে নিজেকে কোনো ভুল পথে নিয়ে যায় না সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম একজন নারী ভালো হওয়ার সঞ্চিত সম্পদ হওয়ার পৃথিবীতে সবচেয়ে উত্তম বস্তু হওয়ার তিনটি গুণ উল্লেখ করেছেন তার এক হচ্ছে যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর হোক ভাসুর হোক যে কোনো ব্যক্তি হোক মোবাইলের মাধ্যমে যে কোনো মাধ্যমে অন্যায় গল্পে লিপ্ত হয় না একজন ভালো নারী এ কাজ করতে পারে না একজন সতী সাধ্যী নারী এ কাজ করতে পারে না যাদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে গোটা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সে এই স্ত্রী সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা কথা এখানে বললাম যে ইচ্ছাই অনিচ্ছাই এই কথাটার একটু সারমর্ম বোঝা আমাদের প্রয়োজন ইচ্ছাই অনিচ্ছাই কেন বললাম শুনুন প্রত্যেক দিন সকালে ইবলিশ তার চেয়ারে বসে সারা পৃথিবীর সব শয়তানকে ডাকে আবার চেয়ারে বসে সাগরের ওপরে সাগরের উপরে চেয়ারকে রেখে ওর ওপরে বসে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন সব শয়তানকে ডেকে বলে তোমরা অন্যায়ের জন্য মাঠে নেমে যাও তো সারাদিন শয়তান অন্যায় করে বিকেলে তার কাছে রিপোর্ট দেয় বলে যা বোন আমি মানুষকে এই পাপ করিয়েছি আরেকজন বলে আমি মানুষকে এই পাপ করিয়েছি তো ইবলিস বলে না এটা তোমার কিছু হয়নি তাকে বলে যে না তোমার এটা কিছু হয়নি তো তার মধ্যে থেকে একজন এসে বলে যে যাহাপনা আমি এক কাজ করেছি কি করেছো তুমি আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি তারা একজন আর একজন থেকে একেবারে বিচ্ছিন্ন তখন ইবলিস লাভ দিয়ে উঠে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছ সম্মানিত দর্শক মন্ডলী দেখেছেন আমি কেন বললাম যে ইচ্ছায় অনিচ্ছায় একটু সুযোগ পেলে দুইজনের মধ্যে ইবলিশ একটা পার্থক্য সৃষ্টি করে দিবে ভালোবাসার মধ্যে একটা ত্রুটি ঘটিয়ে দিবে দেখতে পান না স্বামী স্ত্রী ঘরের মধ্যে দুইজন মিলে বসে একটা গল্প করছেন ভালো স্বামী স্ত্রী একজন পরস্পরে খুব আনন্দের কথা বলছে ইতিমধ্যে আগে আগে স্ত্রী বের হয়েছে আর পিছিয়ে পিছিয়ে স্বামী বের হয়েছে রান্নাঘরে এসে স্বামী হতবা তাকে বলছে যে তুমি আমার ব্যাপারে এই কথা বললে একেবারে চোটে স্ত্রী হ্যাঁ। তোমার মায়ের কথা বলছো তোমার মা আমাকে এভাবে বলে সেভাবে বলে তখন আপনিও খেপে গেলেন দুইজনের মধ্যে একবারে তর্ক বিতর্ক হয়ে গেল অনেক কথা বেড়ে গেল এক পর্যায়ে অনেক কিছু হয়ে গেল তালাকও হয়ে গেল শয়তান এ কাজ করে সম্মানিত দর্শক মন্ডলী আমি এই জন্য অনুরোধ করেছি যে ইচ্ছায় অনিচ্ছায় নারী তার স্বামীকে মূল্যায়ন করবে এতে তার কল্যাণ আসবে আপনারা আলোচনা মূল্যায়ন করুন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আমাদের সাথেই থাকবেন বিরতির পরে আপনাদের সাথে এ বিষয়ে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন Peace TV Bangla The prodigy Dai of Islam. Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhu Kishore Taroka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও hell you choose beauty misconception. family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in Better Half or Bitter Half. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের অপেক্ষায় থাকার জন্য স্বাগতম জানাই এবং আপনাদের আমরা কল্যাণ কামনা করি আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দান করুক আমরা শুনছিলাম যে নবী করিম সাল্ল আলী আসাল্লাম নারীদের মূল্যায়ন করেছেন তিনি নাদিরকে এইভাবে বাইরে বের হতে নিষেধ করেছেন বা এইভাবে চলাকে তিনি অপছন্দ করেছেন এর অর্থ এই নয় যে তিনি নারীকে মূল্যায়ন করেননি তা নয় সবান রাজি আল্লাহ তালন বলছেন যে আমি যদি জানতাম যে সঞ্চিত সম্পদ কোনটি যদি আমরা জানতাম কোন সম্পদ আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে না তাকে যাব তাহলে আমরা সেটা গ্রহণ করতাম তাকে সঞ্চয় করে রাখতাম আমরা জানি না বলেই সম্পদকে সঞ্চয় করে রাখতে পারছি না তো রাসুল সাল আলী হাসাল্লাম বলছেন শোনো আফজালহু মানুষ যেসব সম্পদ সঞ্চয় করে রাখে জমা করে রাখে তার সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে লেসানুন রাকের আল্লাহকে ডাকে এমন জিহবা যে জিহবা বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যখন তখন আল্লাহকে ডাকে আস্তাক ফিরল্লাহ অতবিলাইহে এইসব দোয়াগুলি পড়ে বলে আল্লাহর কাছে ক্ষমা চাই এই জিহবা হচ্ছে সঞ্চিত সম্পদ সবচেয়ে উত্তম দামি সম্পদ তারপরে তিনি বলছেন অকালবন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতেই খুশি হয় সন্তুষ্ট হয় অর্থ সম্পদ কম থাকলেও আলহামদুলিল্লাহ বেশি থাকলেও আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ যার জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমরা এই দুয়াটা করিও আল্লাহ মিনি লায়ন ফ আল্লাহ আমি ওই বিদ্যা থেকে পরিত্রাণ চাই যে বিদ্যা উপকার করে না অমিন নফসিন লাতাস বাও আর ওই আত্মা থেকে আমি পরিত্রাণ চাই যে আত্মা তৃপ্তি লাভ করে না অমিন দাওয়াতিন লাইস্তা জবুল্লাহা আর ওই দোয়া আমি করতে চাই না যে দোয়া কবুল হয় না আত্মা থেকে পরিত্রাণ চাচ্ছেন যে আত্মা শান্তি লাভ করে না কিছু পেয়ে প্রতিরিত্তি লাভ করে না খুশি হয় না আল্লাহ রসুল বলছেন যে যার অন্তর হচ্ছে অল্পতেই তুষ্ট তার অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ এরপর আল্লাহ রসুল বলছেন জুয়াল মার আত তুই জৌজাহা আলা দিনেহি ওই ও সঞ্চিত সম্পদ ওই স্ত্রীও সবচেয়ে দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করতে পারে পাঁচ হাজার টাকা চাকরি করে পায় স্বামী তিন হাজার টাকা দামের শাড়ি কিনেছে স্ত্রী বলতে পারে স্বামী বুঝলাম না টাকা আমাদের এত অল্প আপনি এভাবে শাড়ি কিনলেন কি করে আমি অল্পতেই খুশি কম দামের শাড়িতেই খুশি পয়সা অবৈধ উপার্জন করিয়েন না এই যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করল রাত্রি বারোটায় স্বামী এসেছে স্ত্রী বলল দুঃখিত আমি চাই যে আপনার আদরিণী সহগিনী হয়ে থাকতে চাই এতে আমি চাই যে আপনি রাত্রি নয়টার পরে বাইরে কোথাও থাকবেন না জরুরি প্রয়োজন সেরে সরাসরি বাসায় চলে আসবেন এটা আমি চাই তাহলে সে বাইরে গিয়ে আড্ডা পিটবে না অপছন্দ কথাও কর্মায় লিপ্ত হবে না আল্লাহ রসুল বলছেন যে বাঁচার তিনটি পথ তার একটি পথ হচ্ছে মানুষ তার জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না সে বাড়িতেই থাকবে অতএব আমি আপনার স্ত্রী হিসেবে আপনাকে আপনার দিনের ব্যাপারে সহযোগিতা করতে চাই আপনি প্রয়োজন শেষ হলেই বাড়িতেই থাকবেন এটা আমি কামনা করি এভাবে স্ত্রী তার দিনের উপরে স্বামীকে সহযোগিতা করে স্বামীকে বলে যে পানি নিয়ে এসে ছুটে দয়া করে অজু করে সলাত আদায় করুন সলাতের সময় পার হয়ে যাচ্ছে রাতে ঘুম থেকে নিজে উঠে স্বামীকে জাগায় আর বলে যে দেখেন মরণ একদিন চলে আসবে পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি অতএব উজু করে দুই কাজ সলাত আদায় করে আল্লাহকে একটু ডাকুন ক্ষমা চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমাদের রুজিতে বরকত দান করুক আমাদের পরকাল কল্যাণ করুক এইভাবে যখন স্ত্রী তার স্বামীকে কিছু বলতে পারে তখন সেই স্ত্রী হয়ে যায় সম্পদের মধ্যে সবচেয়ে দামি উত্তম সম্পদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে স্ত্রী পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ আবু সাইদ খুদরি আল্লাহ তালহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আরবাউন লিসাদাত আরবন লিসাকাওয়াত চারটি হচ্ছে আনন্দের জিনিস আর চারটি হচ্ছে দুর্ভাগ্যের জিনিস যখন মানুষের চারটে জিনিস থাকবে তখন তার ভালো আর ভালো তার জন্য সৌভাগ্য আর সৌভাগ্য তার একটি হচ্ছে আল মারাতুসলেহা ভালো স্ত্রী সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল বলছেন যে আনন্দের ভোগবিলাসের শান্তির তৃপ্তির চারটে জিনিস তার এক নম্বরে বললেন আলমার সলেহা ভালো স্ত্রী বলুন তো কোনো জাতিকে এভাবে বলেছে আল্লাহ রসুল কি এখানে কোনো পুরুষের কথা বলেছেন তিনি বলছেন যে ভালো স্ত্রী তাহলে তাদেরকে আল্লাহ রসুল কিভাবে মূল্যায়ন করেছেন যার ভালো স্ত্রী আছে সৎ সতী সাধ্যী পর্দানাসীন স্ত্রী আছে তার গোটা পৃথিবী তার ইহকালো তার পরকালো তার আল্লাহ রসুল বলছেন যার সলে ভালো প্রতিবেশী যার সব কিছু তার তিনি বলছেন অলবাইতুল প্রশস্ত ঘর যার সব কিছু তার প্রশস্ত ঘর না থাকলে জীবিকা নির্বাহ করে শান্তি পাওয়া যায় না যেমনভাবে প্রতিবেশী যদি খুব কঠিন হয় তাহলে বসবাস করে আরাম পাওয়া যায় না আপনি এখানে একটু কিছু পড়ছেন বা বই পুস্তক লিখছেন কিছু করছেন পাশের বাসায় একেবারে চলছে জোরে বাদ্যযন্ত্র আপনি যদি একটু থামানোর জন্য বলেন একটু কম করার জন্য বলেন তাহলে বলবে যে আরো জোরে দে তাহলে বলেন তো প্রতিবেশী কেমন এই জন্য আল্লাহ রসুল বলছেন যে জীবিকা নির্বাহের জন্য সবচেয়ে আনন্দের বস্তু হচ্ছে ভালো স্ত্রী আর দ্বিতীয় হচ্ছে সুবিধা দেওয়ার জন্য ভালো প্রতিবেশী আর তৃতীয় হচ্ছে প্রশস্ত ঘর আর আপনার আনন্দদায়ক আরোহী যে আরোহী মানুষের ক্ষতি করে না মানুষকে কষ্ট দেয় না মানুষকে পিঠ থেকে ফেলে দেয় না সাইকেল হোক গাড়ি হোক যেটা খুব সুন্দর চলে ওতে মালিক শান্তি পাই তাই আল্লাহ নবী বলছেন মানুষের কল্যাণের চারটি জিনিস আনন্দের চারটি জিনিস ভালো স্ত্রী ভালো প্রতিবেশী প্রশস্ত ঘর বাড়ি আর ভালো যানবাহন আরোহী যার উপরে আপনি চলাচল করছেন সেটা ভালো হলে আপনি খুব শান্তি পাবেন রাসুল সাল আলহি আসাল্লাম বললেন মানুষের জীবনে দুঃখ কষ্ট যখন মানুষের চারটে জিনিস ভালো নয় এক আলমারা সু মন্দ স্ত্রী আচরণ ভালো নয় কথা ভালো নয় কর্ম ভালো নয় পয়সাপাতি ঠিক মতো হেফাজত করে রাখে না স্বামীর সম্পদকে মূল্যায়ন করে না স্বামীর অগচরে স্বামীর জিনিসকে বাইরে দিয়ে দেয় মানুষকে দিয়ে দেয় সে নিজ ইচ্ছায় জিনিসপাতি কিনে কিনার সময় স্বামীকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করে না আর স্বামীর অর্থ সম্পদকে বাপের বাড়ি বা ভাইয়ের বাড়ি পাঠানো প্রয়োজন মনে করে সুন্দর করে সংসারকে সাজাতে হবে এই বিষয়ে তার চিন্তা ভাবনা থাকে না তখন এই স্ত্রী হচ্ছে সু যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে ধ্বংস তিনটি জিনিসে রয়েছে তার একটি জিনিস হচ্ছে আলমারা নারীর মধ্যে রয়েছে নারী যদি স্বামীর পূর্ণ অনুকূলে না হয় তাহলে এই সংসারে কোনো দিন শান্তি হবে না তারপরে তিনি বলছেন যে যার সু মন্দ প্রতিবেশী প্রতিবেশী মন্দ হলে বসবাস করে শান্তি পাওয়া যাবে না তিনি বলছেন যে আলবাইতুল জয়ক সংকীর্ণ বাড়ি বাড়ি যদি সংকীর্ণ হয় তাহলেও বসবাস করে আরাম পাওয়া যাবে না তিনি বলছেন যদি আরোহী ভালো না হয় যেটার উপরে আরোহণ হব গাড়ি হোক ঘোড়া হোক সেটা যদি ভালো না হয় তাহলে শান্তি পাওয়া যাবে না যেই চারটাতে কল্যাণ রয়েছে সেই চারটাতে অশান্তি রয়েছে অকল্যাণ রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম সম্পদ বললেন সবচেয়ে কল্যাণের আনন্দের সম্পদ বললেন ভালো স্ত্রী আবহরাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে খৈরুন নিসায় নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী অন্য এক বর্ণন রয়েছে রাসুল বলছেন যে মিন আহালিল জান্না জান্নাতি নারী হচ্ছে ওই যে স্বামীকে খুব ভালোবাসা দিতে পারে প্রেম প্রীতি দিতে পারে স্বামীর কাছে একেবারে সর্বধরনের নারী সুলভ আচরণ দিয়ে খুব সুন্দর হয়ে থাকার চেষ্টা করে এরকম নারী জান্নাতি নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে নারী বেশি সন্তান দিতে পারে তারপরে বলছেন যে কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায় তাহলে স্বামীর কাছে গিয়ে তার হাতে হাত রেখে বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আমার উপরে ততক্ষণ পর্যন্ত আমি আমার দাঁত দিয়ে কোনো কিছু চাবিয়ে ভক্ষণ করব না এইরকম বৈশিষ্ট্য যে নারী পেশ করে সেই হচ্ছে সবচেয়ে উত্তম নারী আর সেই হচ্ছে জান্নাতি নারী আবহরায়রা রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম নারী হচ্ছে সেই নারী যেই নারী স্বামীকে আদর দিয়ে স্বামীকে প্রেম ভালোবাসা দিয়ে একেবারে নারী সুলভ আচরণ দিয়ে তাকে নিজের দিকে আসক্ত করে তুলতে পারে সন্তান বেশি দিতে পারে এবং স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর যে কোনো প্রয়োজনে সহযোগিতা করে এই নারী হচ্ছে জান্নাতি নারী এরাই জান্নাতে যাবে তাই তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে আলমার আত এজা সল্লাত খামসাহা ও আসামাত সাহারাহা ও হাসানাত ফারজাহা ওয়াতাত বালাহা ফল তৎখুল মিন আবুবিল জান্নাতে মিন আইয়া আবুবিল জান্নাতে সাত কোন স্ত্রী যদি চারটে কাজ করতে পারে তাহলে সরাসরি জান্নাতে যাবে এক পাঁচ অক্ত সলাত আদায় করবে দুই রামাজান মশাই শ্যাম পালন করবে তিন স্বামীর আনুগত্য করবে চার অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা এ হাদিসে বুঝতে পারছি যে পাঁচক্ত সলাত আদায় করতে স্ত্রী পারেই রামাজান মাসে শ্যাম পালন করতে পারেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারেই চেষ্টা করলেই পারবে কিন্তু হতে পারে সর্বদা স্বামীকে মূল্যায়ন করা তার আনুগত্য করা আমরা বলতে চাচ্ছি একজন নারী যদি সহজে জান্নাত পেতে চাই তাহলে চারটে জিনিস করবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করছি সারা বিশ্বের পিস টিভির দর্শক মন্ডলীকে আমরা বলছি যে আপনারা এই বাক্যটি আরও পাঁচজন নারীর কাছে পৌঁছে দেন যে নারীদের জান্নাত সহজেই তারা যদি এই কাজ চারটা করতে পারে তারা সহজেই জান্নাতে চলে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের এ ব্যাপারে জান্নাতের কথা খোলাখুলি বলেছেন এই কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি কাউকে সিজদা করতে আদেশ করতাম আল্লাহ ছাড়া তাহলে নারীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম স্বামী নারীর একটা দামি সম্পদ ওই নারীকে বললে বোঝা যাবে যে নারীর স্বামী নাই যে স্বামী কতটুকু দামি সম্পদ অতএব সম্মানিত দর্শক মন্ডলী আমি বিশেষভাবে মুসলিম বোনকে বলবো যে দেখুন আপনারা স্বামীকে মূল্যায়ন করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়